আকবর আল্লাহ আকবর ভয় করি না মোরা ব্রিটেন আমেরিকার আল্লাহ আকবর আল্লাহ আকবর ভয় করি না মোরা ব্রিটেন আমেরিকার আল্লাহ আকবর আল্লাহ আকবর ভয় করি না মোরা ব্রিটেন আমেরিকার আল্লাহ মোদের সাথে আছে এগিয়ে চলি মোরা তাই দুর্বার আল্লাহ আছে এগিয়ে চলি মোরা নাই দুর্বার আল্লাহু আকবার আকবার ভয় করি না মোরা ব্রিটেন আমেরিকার আকবার আকবার ভয় করি না মোরা ব্রিটেন আমেরিকার আশুক যত বাধার পাহাড় পারবে না রুখতে কেউ মোদের আশুক যত পারবে না রুখতে কেউ মরে উমর হামজা বীর সালাদিন উত্তর শরী মোরা বিন কাসিমে আশুক যত বাধার পাহাড় পারবে না রুখতে কেউ মদে উমর হামজা বীর সালাদিন উত্তর শরী মোরা বিন কাসিমে যাদের ভয়ে আজো কাপে ধরনি ঘুম যায় ভেঙে আজ সব হয় না যাদের ভয়ে আজ কাবে ধরনি ঘুম যায় ভেঙে আজ সব হয় না আল্লাহ আকবার আল্লাহ আকবার ভয় করি না মোরা ব্রিটেন আমেরিকান আল্লাহ আকবার আল্লাহ আকবার ভয় করি না মোরা ব্রিটেন আমেরিকান মুক্ত করব পৃথিবীটা কালিমার ঝান্ডা করব উঁচু মুক্ত করব পৃথিবীটা কালিমার ঝান্ডা করব উঁচু যে থাকবে ওই জালিমের দল সে থা যাব ছুটে নেব পিছু মুক্ত করব পৃথিবীটা কালিমার ঝান্ডা করব উঁচু যে থাকবে আসবে বিজয় শুধু আমাদেরই বন্ধ হবে সব জুলুমের দ্বার আসবে বিজয় শুধু আমাদেরই বন্ধ হবে সব জুলুমের দ্বার আল্লাহ আকবার আল্লাহ আকবার ভয় করি না মোরা ব্রিটেন আমেরিকা আল্লাহ আকবার আল্লাহ আকবার ভয় করি না মোরা ব্রিটেন আমেরিকা আল্লাহ মোদের সাথে আছেন এগিয়ে চলি মোরা তাই দুর্বার আল্লাহ মোদের সাথে আছেন এগিয়ে চলি মোরা তাই দুর্বার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভয় করি না মোরা ব্রিটেন আমেরিকার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভয় করি না মোরা ভিজেন আমেরিকা আল্লাহু আকবার আল্লাহু আকবার ভয় করি না মোরা ভিজেন আমেরিকা আল্লাহু আকবার আল্লাহু আকবার ভয় করি না মোরা ভিজেন আমেরিকা